আমেরিকা নাই মিলে ইলেভেন লন্ডন সেভেন সেভেন জেহাদের জলছে আগুন জ্বলবে হটপাতিলের চলছে লড়াই চলবে চলবে হটপাতিলের চলছে লড়াই চলবে চলবে আমেরিকা নাই মিলে ইলেভেন লন্ডন সেভেন সেভেন জেহাদের জলছে আগুন চলবে হটপাতিলের চলছে লড়াই চলবে চলবে হটপাতিলের চলছে লড়াই চলবে চলবে তোমরা যখন নির্বিচারে হামলা চালা পাল্লাও মুসলমানের গাম শহরে গাম শহরে সিদ্ধ নারী যুবক শিশুর বক্ষ হতেও এমনি করেই রক্ত ঝরে রক্ত ঝরে হজলুমানের রক্ত যখন আত্মঘাতী হয় তোমাদের অত্যাচারে অত্যাচারে রক্তপানের বদলা নিতে পাল্টা আঘাত হানবে তারাও তোমার ঘাড়ে তোমার ঘাড়ে মানব তার মিথ্যে চলে সন্ত্রাসী আর ঘাতক বলে আর কতদিন সত্য পায়ে দলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে America nine eleven London seven seven জিহাদের চলছে আগুন চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে বাতিলের চলছে লড়াই চলবে চলবে হয়তো তারাই হানছে আঘাত লন্ডনে আর টুইন টাওয়ারে প্যান্টাগনে প্যান্টাগনে হোয়াইট হাউসেও হানতে পারে হানতে পারে গ্রেট ব্রিটেনের সিংহাসনে সিংহাসনে চায়না বলা কে বাকারা কখন কোথায় ঘুমছে তোহর সঙ্গোপনে সঙ্গোপনে চায়না বোঝা থেকে কোন ক্রোধের আগুন জ্বালিয়ে দিতে আসছে ঘনে আসছে ঘনে আল্লাহ আকবার তুফানে উঠবে বন্ধুর বিমানে যুদ্ধ জাহাজ সাগর তলায় তোল চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে America nine eleven London seven seven জিহাদের চলছে এখন চলবে হক হকবাতিদের চলছে লড়াই চলবে চলবে হকবাতিদের চলছে লড়াই চলবে চলবে বাঁচতে যদি চাও তাহলে আরব হতে ছৌনি তোমার নাও উঠিয়ে নাও উঠিয়ে যাও সরে যাও ইরাক ছেড়ে কাবুল থেকেও সৈন্য তোমার নাও গুটিয়ে নাও গুটিয়ে ইসরায়েলের কবল থেকে মুসলমানের কথম কিবলা দাও ফিরিয়ে দাও ফিরিয়ে মুসলমানের পাক জমিনে ইচ্ছে হলেই আর নেমো না নাও ভিড়িয়ে নাও ভিড়িয়ে নয়তো মরু পাহাড় ঘিরে আরব আরব সাগর বদলা তীরে আগ্রাসীদের লাশের বহর গলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে America nine eleven London seven seven জিহাদের চলছে আগুন চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে যতই ধরো বন্দি করো নিত্য নতুন বন্দি করো লাভ হবে না লাভ হবে না আগ্রাসনের হাত গুটিয়ে দাও মিটিয়ে বঞ্চিতদের পাওনা দেনা পাওনা দেনা অতীত ভুলের কাফারা দাও চাও ক্ষমা চাও বন্ধ করো যুদ্ধবাজি যুদ্ধবাজি সব গোলামির ভাঙতে শীতল মুক্তি চামি বীর সেনা দল মরতে রাজি মরতে রাজি মৃত্যু যাদের নিত্য সাথী আজ দেখেছে সেই সে জাতি আসবে সুদিন স্বপ্ন তাদের ফলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে America nine eleven London seven seven জিহাদের চলছে আগুন চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে America nine eleven London seven seven জিহাদের চলছে আগুন চলবে হক বাতিলের চলছে লড়াই চলবে চলবে বাতিলের চলছে লড়াই চলবে চলবে বাতিলের চলছে লড়াই চলবে চলবে বাতিলের চলছে লড়াই চলবে চলবে বাতিলের চলছে লড়াই চলবে চলবে